নির্মল পৃথিবীর স্বপ্ন দেখি দিবানিশা সুন্দর আগামী নির্মাণে বুক ভরা আশা গান্দায় কতাম সুর তুলে কতাম সুরে গানে তালে লয়ে ঐক্য প্রীতির স্লোগান গানে গানে কতান সুরে সুরে কতান আমরা কতান আমরা একতান সুস্থ সংস্কৃতির সন্ধানে সুন্দর আগামী নির্মাণ আমরা একতা বন্দগি বন্দগি বন্দগি বিসমিল্লাহির রহমানির প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সবুজ শ্যামল এই অপূর্ব দৃশ্য চন্দ্র সূর্য গ্রহ তারা ও অপরূপ বসুন্ধরা এসবই তারই দান তাই তো আমার জবান গেয়ে যাবে সদা আল্লাহ মহান শুধু তাই না মানব জাতিকে সঠিক পথ দেখানোর তরে প্রেরণ করেছেন এক বরকতময় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যার প্রেমে আজ মাতোয়ারা সমস্ত জাহান নদী কলকল সরে পাখিরা সব মুগ্ধ গানে করে যায় তারই ইবাদত বান্দেগি কিন্তু গোটা সমাজ আজ অপসংস্কৃতির সাগরে হাবুডুবু খাচ্ছে তাই তা থেকে সমাজকে উদ্ধার করতে সুস্থ সংস্কৃতিকে লালন করে শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন একতান সিলেটের উদীয়মান সঙ্গীত শিল্পী আবু সুফিয়ান ও আহমদ মুসার কণ্ঠে তাদের প্রথম পরিবেশনা গি গি গি বন্দেগি গি বন্দেগি গি বন্দেগি গি